السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ফিকি আরেকটি বিষয় নিয়ে এ বিষয় হলো তাইমুম বাতিলকারী বিষয় সমূহ নিয়ে আলোচনা কি কি কারণে তাইমুম বাতিল হয়ে যায় ইতিপূর্বে তাইমুম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এখন তাইমুম নষ্টকারী বিষয় নিয়ে আলোচনা করব সর্বসাকুল্যে তিনটা জিনিসের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি তাইমুম বাতিলের বিষয়গুলো এক নম্বর হচ্ছে তাইমুম বাতিল হয় যদি এই তাইমুমটা করা হয়ে থাকে হাদসে আসগর থেকে অর্থাৎ মানে যেই কারণে আপনার উজু নষ্ট হয়ে যায় এবং তারপর উজু করতে হয় সেই অজুর পরিবর্তে যদি তাইমুম করা হয় তাইলে অজু যেই জিনিসে নষ্ট করে দেয় তাইমুমটাও সেই জিনিসে নষ্ট করে দিবে একজন মলমূত্র ত্যাগের পরে তার উজু করতে হয় উজু করতে পারছেন না বিদায় তার বিকল্প হিসেবে তিনি তা এমন করেছেন এই জন্য হ্যাঁ, উজু ভঙ্গকারী যে বিষয়গুলা হ্যাঁ, দেখা গেলে উজু নষ্ট হয়ে যায় একই জিনিস আপনার তায়ামুমকে নষ্ট করে দিবে যেমন পরবর্তীতে তায়ামুমের পরে আবার যদি মলমূত্র ত্যাগ করে আবার সেই তায়ামুম বাতিল হয়ে যাবে আবার প্রয়োজনে আবার তায়ামুম করতে হবে এরকম ভাবে কেউ যদি তাই করে থাকে হাদিসে আকবর থেকে অর্থাৎ এমন জিনিস যার মাধ্যমে গোসল ফরজ হয়ে যায় সেই সমস্ত ব্যাপার ঘটলে যেমন কেউ সহবাসের কারণে কারণ গোসল ফরজ হয়েছে অথবা ঋতুস্রাব অথবা সন্তান বসুদ্ধ স্রাবের কারণে গোসল ফরজ হয়েছে সেগুলো শেষ হওয়ার পর তাইলে সেই জন্য গোসল করা লাগে কিন্তু কেউ যদি গোসল না করতে পারে তার পরিবর্তে যদি তায়ামুম করে নেয় এই জিনিসগুলা যদি তার আবার ঘটে হম তাইলে যেরকম গোসলকে নষ্ট করে দিবে এরকম এই গোসলের বিকল্প হিসেবে তাইমুমকেও নষ্ট করে দিবে হ্যাঁ সুতরাং ব্যাপারটা খেয়াল রাখার বিষয় তাইলে ছোট হাদাস থেকে তাইম করলে ওই রকম ছোট হাদাস ঘটলে তাইমম বাতিল হবে কারণ মনে করতে হবে কারণ যখন তাইমমটা অজুর পরিবর্তে তখন অজু নষ্টকারী বিষয় এই তাইমমকে নষ্ট করে দিবে তাইমম যখন আপনার গোসলের পরিবর্তে গোসল নষ্টকারী বিষয় ওই তাইমমকেও নষ্ট করে দিবে দ্বিতীয় নম্বর বিষয় সেটা হচ্ছে পানি পাওয়া গেলে তাইমম নষ্ট হয়ে যায় যদি পানি না থাকার কারণেই তাইমমটা করা হয়ে থাকে আর যদি অন্য কারণে হয়ে থাকে তাইলে তার অসুবিধা নেই হ্যাঁ যদি শুধুমাত্র পানি না থাকার কারণে তাইমটা বিকল্প হিসেবে করে থাকে তাহলে পানি পাওয়া যাওয়া মাত্রই তাইমটা বাতিল হয়ে যাবে কারণ তাহলে সে পানি তোমার শরীরের সাথে হ্যাঁ শরীর কি শরীরে লাগাতে হবে হম সুতরাং মানে তোমাকে উজু করতে হবে তাহলে পানি পাইলে যখন সে উজু করতে বাধ্য রসুলের আদেশ অনুযায়ী তখন তাইমুম আর থাকছে না তৃতীয় নম্বর তাইমুম যে কারণে বাতিল হয় সেটা হচ্ছে যেই কারণে আপনি তাইমুম করেছেন সেই কারণ যদি দূর হয়ে যায় যেমন কেউ যদি অসুস্থ হওয়ার কারণে পানি স্পর্শ করতে পারছেন না সেই জন্য তাইমুম করেছেন সুতরাং যদি সুস্থ হয়ে যান হ্যাঁ তাহলে সেই কারণ চলে যায় এই কারণে তাইমুমটাও বাতিল হয়ে যায় এই জাতীয় যে সমস্ত কারণে তাইমুম করা হয়েছে সেই কারণ চলে গেলে তাইমুমটা বাতিল হয়ে যায় সুতরাং এই তিনটা কারণে আপনার তাইমুমটা নষ্ট হয়ে যায় সেগুলো খেয়াল রাখতে হবে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি জাজাকুমুল্লাহ খেরা ওসল আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহি আজমাইন